ইলাহ গাইরুহ ওয়া ইফরাদুহু তাআলা বিল ইবাদাহ দৃঢ়ভাবে এ বিশ্বাস রাখা যে আল্লাহ তালাই একমাত্র সত্য ইলা তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই এবং একমাত্র আল্লাহ তালারই ইবাদত করা আবার অনেকে তাওহিদুল উলুহিয়াকে সংজ্ঞায়িত করেন এভাবে হুয়া ইফলাদুল্লাহ তালা বিল ইবাদাহ ওয়া ইখলাসুদ্দিন ইলাহ অল বারা আথুমিনা শিরকি ও আহলি একমাত্র আল্লাহ তালার ইবাদত করা এবং দিনকে কেবল আল্লাহর জন্যে খালিস করা এবং শির্ক মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা এখন প্রশ্ন হলো ইবাদত কাকে বলে ইবাদত হল বান্দার এমন কথা কাজ অনুভূতি জাল্লাহ তালাকে সন্তুষ্ট করে জাল্লাহ তালা পছন্দ করেন ইবাদত জবানের মাধ্যমে হতে পারে যেমন তাওহিদের সাক্ষ্য দেয়া দোয়া জিকির ইস্তেফার ইত্যাদি আবার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও হতে পারে যেমন রুকু সিজদা সাউম হজ জাবেহ ইত্যাদি আবার অন্তরের মাধ্যমেও হতে পারে যেমন তাকোয়া তাওয়াক্কুল তাওবা মান্নত আল্লাহ তার রাসুলকে ভালোবাসা ইত্যাদি সম্পদের মাধ্যমেও হতে পারে যেমন জাকাত সাদাকা ইত্যাদি তাওহিদুল উলুহিয়ার মর্ম হল যত ধরনের ইবাদত হতে পারে সব ইবাদত একমাত্র আল্লাহ তালার জন্যই হতে হবে এতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না যদি কেউ মূর্তির সামনে মাথা নত করে মাজারে সিজদা করে কোনো অলি বুজুর্গের নামে পশু জবাই করে মাজারের নামে মান্যত করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায় আল্লাহর দেয়া বিধান বর্জন করে অন্য কারো বিধানের আনুগত্য করে তবে সে তাওহিদের সীমানা থেকে বের হয়ে শিরকে লিপ্ত হয় এভাবে ইসলামী শরিয়া যত কথা কাজ অন্তরের আমলকে ইবাদতের অন্তর্ভুক্ত করেছে সেগুলোকে যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নিবেদন করা হয় তবে তা শির্কের পর্যায়ে পড়বে তাওহাইদুল উলুহিয়ার প্রকার হাইদুল উলুহিয়াকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এক আল হকমুলিল্লাহি বিলা শরিকিন বিধান চলবে কেবল আল্লাহ তালার এতে কেউ শরিক নেই অর্থাৎ আল্লাহর নাজিলকৃত শরিয়াকে জীবন বিধান হিসেবে গ্রহণ করা এবং গাইরুল্লাহর যত সংবিধান ও আইন কানুন আছে সেগুলোকে প্রত্যাখ্যান করা কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এই ফায়সালা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাবুল্লা আলমিনের এই ব্যাপারে সৃষ্টি জগতের কারো আনুগত্য করা শির আল্লাহ তালা বলেন আফাগাই হাকামান হে নবী আপনি বলুন তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ফায়সালাকারী মানব যদিও তিনিই তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করেছেন অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আমলাহুম সোরাখা উষারাউলাহুম মিনাদ্দিন মালাম নাকি তাদের কতিপয় শরিক দেবতা আছে যারা তাদের জন্য দিনের বিধিবিধান প্রণয়ন করে যার অনুমতি আল্লাহ তালা দেননি তাওহিদুল উলুহিয়ার এই প্রকারটির অপর নাম তাওহিদুল হাকিমিয়া বর্তমানে তাওহিদুল হাকিমিয়ার ব্যাপারে মুসলিম উম্মাকে সবচেয়ে বেশি গাফিল দেখা যাচ্ছে আমরা আলাদা একটি পর্বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আল্লাহ দুই আর হিবিল্লা শরিকিন ইবাদত বন্দেগি কেবল আল্লাহ তালার জন্য এতে কেউ শরিক নেই সুতরাং বান্দা তার সকল ইবাদত কেবল আল্লাহর জন্যই নিবেদিত করবে চাই তা অন্তরের ইবাদত হোক যেমন তাওয়াক্কুল ভয় আশা তাকওয়া এখলাস ইত্যাদি তাওয়াক্কুলের ব্যাপারে আল্লাহ তালা বলেন ও আলাল্লাহি হিফালিয়া তাওয়াক্কালিল মিনুন আর আল্লাহর উপরই যেন মুমিনরা তাওয়াক্কুল করে তাকুয়ার ব্যাপারে আল্লাহ তালা বলেন তোমাদের পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে তোমরা তাকুয়া অবলম্বন করো অথবা জবানের ইবাদত হোক যেমন দোয়া জিকির ইস্তেফার সাহায্য প্রার্থনা ইত্যাদি দোয়ার ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন আর আল্লাহ ব্যতীত কারো কাছে দোয়া করবে না যা তোমার উপকারও করে না অপকারও করে না কারণ এরূপ করলে তখন তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হবে জিকিরের ব্যাপারে আল্লাহ তালা ইরশাদ করছেন ফাদ কুরুনি আজ কুরুকুম ওয়াশ কুরুলি আতাক ফুরুন আর তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হও না অথবা তা কর্মগত ইবাদত হোক যেমন সালাত রুকু সিজদা সাওম হজ তাওয়াফ জাবে জাকাত সাদাকা ইত্যাদি রুকু সিজদার ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন ইয়া আজ্জুহাল্লাদিন আমানুল কাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন তোমরা রুকু করো সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো ও সৎকর্ম করো যাতে সফলকাম হতে পারো সালাত জাবেহের ব্যাপারে আল্লাহ তালা ইরশাদ করেন উল ইন্না সালাতি অনুসুকি অমা হিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলমিন আপনি বলুন আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তালার জন্য তিন আল ওলায়াতুলিল্লাহি বিলা শরিকিন বন্ধুত্ব অভিভাবকত্ব কেবল আল্লাহ তালার জন্য এতে কাউকে শরিক করা যাবে না আল্লাহ তালা বলেন কুল আগাইর ওয়াল আপনি বলুন আমি কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক ও বন্ধুরূপে গ্রহণ করব অন্য আয়াতে আল্লাহ তালা আরও বলেন আল্লাহু আলিজুল্লাদিন ইলান্নূর যারা ইমান আনে আল্লাহ তাদের অভিভাবক ও বন্ধু তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান এই আয়াতসমূহ থেকে বোঝা গেল মুমিন কেবল আল্লাহ তালা কি বন্ধু অভিভাবক রূপে গ্রহণ করবে এবং কেবল আল্লাহর খাতিরেই কারোর সঙ্গে বন্ধুত্ব রাখবে সুতরাং আল্লাহর প্রতি ভালোবাসা ও বন্ধুত্ব হবে আসল বন্ধুত্ব এবং আল্লাহর প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে মুমিনের রাসুল সাল্লাহ আলী ও মুমিনদেরকে ভালোবাসবে সুতরাং বন্ধুত্বের ভিত্তি হবে আল্লাহ তালা কোনো জাতি গোত্র বা দেশ নয় যারা জেনে বুঝে জাতিগোত্র বা দেশকে বন্ধুত্বের ভিত্তি বানায় তারা শিরকে লিপ্ত হয় জাতীয়তাবাদের শির্ক নিয়ে আমরা আলাদা পড়বে আলোচনা করব ইনশাআল্লাহ অনুরূপভাবে আল্লাহর প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে মুসলিমরা আল্লাহর শত্রুদেরও নিজেদের শত্রু মনে করবে আল্লাহ তালা বলেন ইয়া আজ্জুহাল্লাজিনা আমানু লা ওয়া আদুব্বাকুম আউলিয়া তুলকুনা ইলাই বিল মাওয়াদ্দাহ হে মুমিনগণ তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো আল্লাহ তালাকে ভালোবাসা আল্লাহ তালার জন্য মুমিনদের ভালোবাসা আল্লাহ তালার জন্য কাফিরদের সঙ্গে শত্রুতা পোষণ করার এই আকিদাকে ইসলামী পরিভাষায় বলা হয় আল ওয়ালা ওয়াল বালা ইনশা আল্লাহ আমরা আলাদা কোনো পর্বে এই আকিদা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাওহিদুল উলুহিয়ার গুরুত্ব তাৎপর্য তাওহিদুল উলুহিয়া ইমানের মূল ভিত্তি এবং ইসলামী শরিয়ার মূল বুনিয়াদ তাওহিদুল উলুহিয়া বাস্তবায়নের জন্যেই আল্লাহ তালা জিন ও মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া আবুদুন আমি মানব জিনজাতি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য দুনিয়ার জমিনে তাওহিদুল উলুহিয়া প্রতিষ্ঠার জন্যেই আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবিরাসুল পাঠিয়েছেন এবং অগণিত কিতাব নাজিল করেছেন এই তাওহিদুল উলুহিয়ার জন্যেই জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা বলেন অমা আরসাল্লা মিং কাবলিকা মির ইল্লা নুহি ইলাইহি আন্নাহু ইলাহ ইল্লা আনা আমি তোমার পূর্বে যত রাসুল প্রেরণ করেছি সবার প্রতি এই অহিনাজিল করেছি যে আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই সুতরাং আমারই ইবাদত করো তাওহিদুর রুবুবিয়ার স্বীকৃতির মাধ্যমে বান্দা ইমানের সীমানায় প্রবেশ করতে পারে না কিন্তু তাও হেদুল উলুহিয়ার মাধ্যমে ইমানের গণ্ডিতে প্রবেশ করতে পারে কারণ তাও হেদুল উলুহিয়া তাওহিদুর রুবুবিয়াকেও সামিল করে মক্কার মুশ্রিকরা তাওহিদুর রুবুবিয়ার স্বীকৃতি দিয়েছিল কিন্তু তাওহিদুল উলুহিয়ার স্বীকৃতি না দেওয়ার কারণে তারা মুমিন হতে পারেনি কালিমাতুত তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এর আসল মর্মই হল তাওহিদুল উলুহিয়া কোনোভাবেই তাওহিদুর রুবুবিয়া নয় কারণ তাওহিদুর রুবুবিয়ার দাওয়াত দেওয়ার জন্যেই রাসুল সাল্লাহ আলী হুসাল্লামকে পাঠানো হয়নি আরবের মুশ্রিক ইয়াহুদি খ্রিস্টানরা তো আগে থেকেই তাওহিদুর রুবুবিয়া স্বীকার করতো কারণ আল্লাহ তালা মানুষের স্বভাব ও প্রকৃতিতে তাওহিদুর রুবুবিয়া ঢুকিয়ে দিয়েছেন এর জন্য কোনো নবী রাসুলের দাওয়াতের দরকার নেই কোনো মেহনতের প্রয়োজন নেই কাফিরদের সঙ্গে রাসুলুল্লাহর দ্বন্দ্ব হয়েছিল তাওহিদুল উলুহিয়ার কারণেই ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত কাফিরদের সঙ্গে মুমিনদের যে লড়াই চলছে তা তাওহিদুল উলুহিয়াকে কেন্দ্র করেই এই তাওহিদুল উলুহিয়া প্রতিষ্ঠার জন্যেই রাসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবাদের নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন সাহি বখারি সাহি মুসলিম এসেছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন উমির তু আন উকাতিলান্নাস ইয়াকুলু লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লা আমাকে আদেশ করা হয়েছে লোকদের সঙ্গে যুদ্ধ করতে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেয় সুতরাং যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নিল সে তার নিজের জান ও মালকে হেফাজত করে নিল তবে ন্যায়সঙ্গত কারণের কথা ভিন্ন আর তার হিসাব আল্লাহর দায়িত্বে মুসনাদ আহমদে বর্ণিত একটি সাহি হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন বুআইস্তু বাইনা ইয়াদাই ইসসাআতি বিসাইফ হাত্তা ইউবাদাল্লাহ ওয়াহদাহ লা শারীকা লাহ وجعل رزقي تحت ظل رمحي وجعل الذلة والصغار على من خالف أمري কিয়ামতের পূর্বে আমি তলোয়ার সহযোগে প্রেরিত হয়েছি যাতে আল্লাহ রাবুল্লা আলমিনের ইবাদত করা হয় যিনি এক ও অদ্বিতীয় যার কোনো শরিক নেই আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে আর যারা আমার দিনের বিরোধিতা করবে তাদের জন্য কেবল লাঞ্ছনা ও অপমান প্রিয় ভাই খুব গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন তাবলিগের ভাইরা কালিমাতুত তাওহিদের দাওয়াতের নামে তাওহিদুর রুবুবিয়ার দাওয়াত দিয়ে থাকেন এটি কিভাবে নবীওয়ালা দাওয়াত হতে পারে কিভাবে নবীওয়ালা মেহনত হতে পারে তাওহিদুর রুবুবিয়ার সঙ্গে তো কোনো কাফিরও দিমত করে না তাই তো তাবলিগের এই দাওয়াত ইসলামের সবচেয়ে বড় বড় দুশ্মনদের দেশেও চলতে পারে ইউরোপ আমেরিকায় শত শত গির্জা কিনে মসজিদ করলেও কাফির আপনাকে কিছুই বলবে না কারণ তারা জানে তাওহিদুর রুবুবিয়ায় বিশ্বাসী মুসলিম তাদের জন্য মোটেও ভয়ের কারণ নয় পুরো পৃথিবী এমন মুসলিমে ভরে গেলেও তাদের বিশেষ কোনো সমস্যা নেই তাবলিক ছাড়াও বর্তমানে বহুল জনপ্রিয় মডারেট দায়রা তাহিদুল উলুহিয়ার কথা বললেও তারা পুরোটা বলেন না কিছু বলেন আর কিছু বলেন না খণ্ডিত তাহিদুল উলুহিয়ার দাওয়াত দেন নিজেদেরকে সালাফি দাবি করা ভাইদেরও একই অবস্থা তারাও তাওহিদুল উলুহিয়ার দাওয়াত পুরোপুরি দেন না যাতে তাগুদ সরকার ও প্রশাসনের সঙ্গে তারা সদ্ভাব বজায় রাখতে পারেন এই বিষয়টি নিয়ে আমরা তাহিদুল হাকিমিয়ার শীর্ষক পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাবলিগের মুরব্বী ও দায়িত্বশীল ভাইদের আমরা অনুরোধ করব আপনার এই মারাত্মক বিভ্রান্তি থেকে বেরিয়ে আসুন এটি ছোটোখাটো কোনো বিষয় নয় এটি ইমানের মাসালা আল্লাহর ওয়াস্তে খণ্ডিত ইমান উখণ্ডিত দিনের দাওয়াত দেয়ার এই গুমরাহি থেকে নিজেদের বাঁচান আওয়াম ভাইদের কালিমাতুর তাওহিদের উদ্দেশ্য শেখানোর সময় যেন তাওহিদুর রুবুবিয়াকেই উদ্দেশ্য বলে চালিয়ে দেয়া না হয় কালিমাতুর তাওহিদের প্রকৃত উদ্দেশ্য তাওহিদুল উলুহিয়াকে যেন পরিপূর্ণভাবে তাদের বুঝিয়ে দেওয়া হয় কারণ যদি কোনো মুসলিম ভাইয়ের তাওহিদুল উলুহিয়ায় সমস্যা থাকে তার সালাত সওম হজ জাকাত কোনো ইবাদতি কাজে আসবে না তাই আল্লাহর ওয়াস্তে সতর্ক হন রাসুল সাল্লাহ আলী সাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছিলেন সেই দাওয়াতকেই পরিপূর্ণভাবে পৌঁছে দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সিরাত মুস্তাকিমের উপর অটল অবিচল রাখুন আমিন ইয়া রব্বাল আলমিন